না হওয়া পর্যন্ত ধারাবাহিক এই আলোচনা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকে আমরা যে হাদিসটি পাঠ করেছি ইতিমধ্যে সেটি এবং পরবর্তী আরো হাদিস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব দোয়া প্রার্থী আপনাদের কাছ থেকে মহানব্বুল আলমিন যেন আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে এবং আপনাদেরকেও বুঝার আল্লাহ তৌফিক দান করেন আবু সামহ রাজি আল্লাহ তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন মেয়ে শিশু বাচ্চার পেশাব যদি কাপড়ে বা শরীরে বা স্থানে লেগে যায় তাহলে সেটাকে ধুইতে হবে ধৌত করে পরিষ্কার করতে হবে গোলাম আর শিশু সন্তান যদি ছেলে হয় তাহলে তার পেশাবের পানির প্রতি ছিটা দিলেই যথেষ্ট হয়ে যাবে হাদিসটি ইমা আবু দাউদ ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম হাদিসটিকে সহিও বলেছেন এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ছোট ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা দুইজনের পেশাবের বিধানটাকে কি করা হলো পার্থক্য করে দেওয়া হলো আগে আপনাদের বলে এসেছিলাম যে নাপাক বস্তু তিন প্রকার একটা কঠিন যেমন শুকুরের লালা বা পেশাব পায়খানা আর একটা হলো মধ্যম যেমন পেশাব পায়খানা রক্ত ইত্যাদি একটা হলো হালকা এই হালকা অপবিত্র বস্তুর মধ্যে হলো ছোট শিশু ছেলে বাচ্চার পেশাব তবে এখানে কয়েকটা কথা মনে রাখতে হবে এক নম্বরে শর্ত হলো এই বাচ্চাটি ছেলে বাচ্চাটি দুই বৎসরের মধ্যে যেন তার বয়স হয় অর্থাৎ দুই বছর অতিক্রম যেন না করে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত ওই বাচ্চাটি শুধুমাত্র তার মার দুধ পান করে অথবা বেশিরভাগ খাদ্য মার দুধ হয়তো তার পাশাপাশি অন্য কিছু পান বা খাওয়া করে তাহলে যদি দুই বছর বেশি বয়স অতিক্রম করে অথবা মার খাদ্যের পাশাপাশি অন্য খাদ্যটাই বেশি মার দুধ কম তাহলে এই অবস্থায় ছেলে এবং মেয়ের উভয়ের পেশাবের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না তখন মেয়ের পেশাব যেমন ধৌত করতে হবে ছেলের পেশাবও তখন ধৌত করতে হবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মহানবুল্লা আলমিন তিনি যেভাবে চাইবেন ওইভাবেই বিধান তৈরি করবেন তবে কেন মেয়ের পেশাব ধৌত করতে হবে আর ছেলের পেশাব পানির ছিটা দিলেই যথেষ্ট হবে এক্ষেত্রে ওলামারা বিভিন্ন হিকমত বলেছেন আমাদের মনে হয় আমাদের জন্য বুঝার জন্য যেটা সহজ সেটা হলো যে মেয়ে বাচ্চা যদি পেশাব করে তাহলে পেশাবটা একটা জায়গার মধ্যেই পড়ে আর ছেলে বাচ্চা পেশাব করলে সেটাকে ছিটে ছাটে এক জায়গায় না হয়ে বরং কি ছিটে পেশাবটা পড়ে যেটা আমরা বাস্তবে দেখে থাকি যে মেয়ে বাচ্চারা বা মেয়ে মানুষের পেশাব একটা নির্দিষ্ট জায়গাতে এবং ছেলে হলে তার পেশাবটা হয়তো একই জায়গা না হয়ে একটু ছিটে ছুটে পড়তে পারে যাই হোক সেটা বড় কথা না বড় কথা যে মহানব্বুল আলমিন আমাদেরকে বিধান করে দিলেন সেই বিধানই আমাদের জানতে হবে সেটাই মানতে হবে তার হিকমত জানি আর না জানি বুঝি আর না বুঝি হিকমত জানবো না তাই আমল করব না এমনটা যেন না হয় তাহলে বুঝা গেল এর দ্বারা যে মেয়ে বাচ্চার পেশাব ছোট হোক আর বড় হোক সর্ব অবস্থায় ধুতে হবে মেয়ে বাচ্চার ছেলে বাচ্চার পেশাবটা ছোট যদি হয় দুই এবং এর কম এবং মার দুধ খায় অথবা এর পাশাপাশি অল্প কিছু খেলে মার দুধ বেশি এই অবস্থায় পেশাব করে দিলে ওইখানে পানির ছিটা দিয়েই যথেষ্ট আল্লাহ নবী আহসালামের কাছে একটা বাচ্চা দেওয়া হলো তিনি কোলের মধ্যে নিয়ে নিলেন এরপরে বাচ্চাটা কোলে বসে পেশাব করে ফেললো আল্লাহ নবী কিন্তু রাগঝাগ করলেন না বরং বললেন পানি নিয়ে আসো সেই পানি নিয়ে তিনি তার ওই কাপড়ের মধ্যে পানি দিয়ে এভাবে ছিটা দিয়ে দিলেন পানি নেবেন এভাবে ছিটা দিলেই সেটা পবিত্র হয়ে যাবে ওটা ধৌত করা কোনো প্রয়োজন নেই তাহলে আমরা চমৎকার বুঝে দিতে পারলাম যে ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা তার পেশাবের হুকুম কি কত বয়সে এবং কি শর্তে এবার আমরা চলে এসেছি মধ্যে সাতাইশ নম্বর হাদিসে এই হাদিসটি ইমাম ইবন হাজার আসলাম রহমতুল্লাহ বলেন ওয়ান আসমা বিন তাবি বাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن النبي صلى الله عليه وسلم قال في دم الحيض يصيب الثوب تحطه ثم تقرصه بالماء ثم تنضعه ثم تسلي فيه متفق عليه আসমা বিন তাবি বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে সিদ্দিকের মেয়ে আসমা যিনি জুবাইর ইবনুল আওয়ামের স্ত্রী ছিলেন আব্দুল বিন জুবাইর যার ছেলে ছিল যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদের একজন বন্ধুগণ এখানে মনে রাখতে হবে যে জান্নাতের সার্টিফিকেট বিভিন্ন হাদিসে বহু সাহাবির নাম ঘোষণা হয়েছে কিন্তু একটি হাদিসের মধ্যে দশজন সাহাবির জান্নাতের নাম ঘোষণা হয়েছিল সে জান্নাতি সাহাবিদের মধ্যে একজনের স্ত্রী আসমা বিনতে আবি বাকর রাজি আল্লাহ আনহা যিনি আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহার বড় বোন হিজরতের রাত্রিতে রাসুল্লাহ সাল্লাম এবং আবু বাকরের জন্য কিছু খানা পিনা বেঁধে দিবেন তখন বেঁধে দেওয়ার মতো আর কিছু বাড়িতে নেই তখন তার যে ওই যে পেটিকোট বলি আমরা ছায়া বলি ওইখানে যে রশি দিয়ে বাঁধতো এটাকে বের করে দুইটা অংশ করে একটা দিয়ে তিনি তার কমর বাঁধলেন আর একটা দিয়ে পির হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার বাবা আবু বাকরের খানা পিনাজ এগুলি বেঁধে দিলেন যেই দিন তিনি কাফেরদের কাছে নির্যাতিত হয়েছিলেন সেদিন কাফেররা বলেছিল কোথায় তোমার বাবা কোথায় মোহাম্মদ এবং গালের মধ্যে থাপ্পড় দিয়ে তার কানের দুল ছিঁড়ে ফেলেছিল বন্ধুগণ এই আসমা বিনতে রাজি আল্লাহ আনহা কি এক চমৎকার ইতিহাস তার জীবনী যা আমাদের মা বোনদের জন্য এক উত্তম মডেল এক নারী তার জীবনী পড়ার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে কারণ আজ বাজারে বিশ্বস্ত কিছু কিতাবও পাওয়া যায় যার মধ্যে এই রবি সাল্লামের পরিবার এবং আউবাকার যারা মহিষী রমণী ছিলেন তাদের জীবনী লেখা হয়েছে এই ধরনের জীবনী পড়লে আমাদের মেয়েদের মধ্যে আমার মা বোনদের মধ্যে আমার স্ত্রীদের মধ্যে এক সুন্দর চমৎকার এক প্রভাব পড়বে যার মাধ্যমে তারা দুনিয়া আখরাতের কল্যাণ অর্জন করতে পারবে আসমাবিন তাবি বাকর রাজি আল্লাহ তালহা বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন ফিদামিল হাই রুসিব নারীদের যে মাসিক পিরিয়ড হয়ে থাকে মিন্স হয়ে থাকে এই রক্ত কাপড়ে যদি লেগে যায় তাহলে কি করবে কিভাবে পরিষ্কার করবে সেটাকে হাত দিয়ে কসলি উঠাই ফেলবে এরপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবে সুম্মা তুসাল্লিফি এরপরে ওই কাপড় দিয়ে নামাজ পড়বে তাহলে আমরা বুঝতে পারতেছি যে মিনসের রক্ত বা হাইজের রক্ত যদি কাপড়ে লেগে যায় বা শরীরে লেগে যায় তাহলে একে দূর করতে হবে একে কাপড়ে লাগলে কি করতে হবে একে ভালো করে যে কোনো জিনিস দিকে এই রক্তটা ফেলে দিতে হবে এরপরে পানিতে তাকে কষলে ধুইতে হবে এক্ষেত্রে যদি তার রং বা তার চিহ্ন যদি থেকে যায় তাতে কোনো সমস্যা হবে না আল্লাহ নবী আলিসালাম তার উম্মতকে তার উম্মতের নারীকুলের জন্য এক সুন্দর অমীয় বাণী দিয়ে দিলেন যে এই তাদের সমস্যায় অনাপাক বস্তু কিভাবে দূর করবে সেটা ময়লা দূর করে রক্ত দূর করে তারপরে পানি দিয়ে কসলি ধুয়ে ভালো করে পানি ধুলে পবিত্র হয়ে যাবে এবং সেই কাপড় দিয়ে নামাজ পড়তে পারবে মা ও বোনেরা এই হাদিস দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারি যে সেই যুগের সাহাবিয়াত যারা ছিলেন আল্লাহ নবী আইসালামের বিবিগণ বা সাহাবা ইকরাম আল্লাহ তালুর মেয়েরা এবং স্ত্রীগণ এত গরিব ছিল যে তারা একটা কাপড় দিয়েই তারা কি করত ওই কাপড় দিয়েই তারা কাজ কাম করতো ওই কাপড় দিয়েই তারা নামাজ পড়তো ওই কাপড় দিয়েই সবকিছু এক্সট্রা আজ দেখা যায় কাপড়ের বিরাট আলমারি ভর্তি এটা কিন্তু পরেও না অনেক সময় এটা হয়তো গরিব স্কিন যারা পড়তে পারে না তাদেরকে দান করে দিলে তারা কিন্তু উপকৃত হতে পারে কত অনাথ কত গরিব কত বিধবা একটি কাপড়ের জন্য তার আব্রু ঢাকার জন্য তার কাছে অর্থ থাকে না তার কাছে কাপড় থাকে না এই মুহূর্তে আপনার আলমারি ভরা কাপড় একটা বাইরে বের হওয়ার জন্য একটা কাজ করার জন্য একটা আপনার মিন্স অবস্থায় পড়ার জন্য একটা এই করার জন্য বিভিন্ন ধরনের কাপড় আমরা রাখি কিন্তু মনে রাখুন আপনার যারা পূর্বের যারা নারী এই ইসলামের যারা প্রথম যুগের যারা স্বর্ণ যুগের নারী তাদের কিন্তু অবস্থা এত উন্নত মানের ছিল না ছোট্ট একটি বিরেকের পরে আবারও আপনার কাছে ফিরে আসব ততক্ষণ আপনার আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে আমরা ইসলামকে কিভাবে অনুসরণ করব পবিত্র কোরআন এবং সই হাদিস অন্য কিছুই নয় তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েও না ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না ইমাম সাফির অন্ধ অনুসরণ করো না ইমাম নাখি ইমাম আউজাই তাদের অন্ধ অনুসরণ করো না তাহলে কি মানব কিভাবে মানব সর্বোত্তম কেতাব হলো আল্লাহর কেতাব সর্বোত্তম পথ হলো রসুলের পথ মুজাফর বিন মহসিনের সঙ্গে দেখুন শরিয়াত মানার পদ্ধতি প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে পিস টিভি বাংলায় আমাদের মহিলা সমাজকে আল্লাহ কেমন ভাবে তৈরি করতে চেয়েছিলেন জুমার নামাজে মেয়েদের যাওয়া উচিত তারা যেন তাদের চোখটাকে নিমোলিত করে পুরুষদের জন্য মেয়েদের চেয়ে বড় ফেতনা আর রেখে যাচ্ছে না আমরা উম্মে আইমানের জীবন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 দুনিয়া ফানি হয়ে যাবে শেষ হয়ে যাবে দুনিয়ার কিছু আপনার সঙ্গে যাবে না এর জন্য আপনাকে বলছি না যে আপনি সাজগজ বা সুন্দর কাপড় বা আপনার পার্টি বা বিভিন্ন অবস্থাতে বিভিন্ন ধরনের পড়ুন কিন্তু এই জন্য না হয় যে সেটা অপচয়ে যেন না আসে অহংকারে যেন না আসে সেটা গরিব দুঃখীকে ভুলে যেন না দেন আপনি এ কথাটা আপনাকে আমরা স্মরণ করে দিতে চাই এরপর যে আমরা আরো একটু আগে গিয়ে আমরা আরো একটি হাদিস আপনার কাছে পড়তে চাই ইমাম ইবনে হাজার আসকান রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالت خولة يا رسول الله فإن لم يذهب الدم قال يكفيك الماء ولا يضرك اثره اخرجه الترمذي وسنده ضعيف ইমাম ইবনে হাজার আসকান রহমতুল্লাহ আলাই আবু হরে রাজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণনা করে বলেন তিনি বলেছেন যে খাওলা একজন নারী খাওলা বিনতে ইয়াসার একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে বললেন হে আল্লাহ রাসূল যদি হাইজের মেন্সের রক্ত কাপড়ে লেগে যায় এবং সেটার যদি না যায় এর রং যদি না চলে যায় এর দাগ যদি মিটে না যায় তাহলে কোনো কি সমস্যা আল্লাহ নবী আলাইসালাম বলেন মা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিবে আর এর দাগ অবশিষ্ট থেকে গেলে এটা তোমার কোনো সমস্যা হবে না অর্থাৎ পবিত্রতার ক্ষেত্রে এটাকে পবিত্র করার ক্ষেত্রে দাগ মিটাতেই হবে এমন কিছু জরুরি না এর মানে বোঝা যাচ্ছে যে তারা ওই কাপড়টা পরে কাজ করতেন নামাজ পড়তেন সবকিছুই করতেন এছাড়া বোঝা যাচ্ছে আরো একটি কথা সেই যুগে এত উন্নত মানের এত কাপড় পরিষ্কার করার বিভিন্ন সাবান বা বিভিন্ন টাইড বা ডাজ এগুলি ছিল না এজন্য আমরা বলবো যে এই হাদিসের দ্বারা তো বোঝা যায় যে কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াটাই জরুরি তাহলে জানতে পারলাম যে এই রক্ত যদি লেগে যায় তাকে ভালো করে পরিষ্কার করে নিলে যথেষ্ট এর দাগ থাকলে চিহ্ন থাকলে কোনো সমস্যা নেই যদিও এখানে এই হাদিসটির বর্ণনা সূত্র জয়ীব কিন্তু অরিজিনালি হাদিসটি কিন্তু সহি অন্য অন্য হাদিসের অন্য অন্য এর শাহেদ বা এর বা অন্য অন্য বর্ণ দিয়ে এই হাদিসটি কিন্তু সহি আর এটাই আমাদের জন্য আমলের প্রযোজ্য তাহলে এ দ্বারা আমরা কিন্তু তৃতীয় অধ্যায় প্রায় শেষ করে ফেললাম তৃতীয় অধ্যায়ে আমরা বেশ কিছু মশলা আমরা জেনে ফেললাম এক নম্বরে আমরা জানলাম যে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চার পেশাবের পার্থক্য আমরা জেনেছি এভাবে জেনেছি যে মানুষের বীর্য যদি কাপড়ে লেগে যায় বা শরীরে তাহলে সেটাকে মুছে দিলে বা যদি এটা কাঁচা হয় তাহলে এটাকে হালকা করে ধুয়ে দিলে বা যদি শুকিয়ে যায় তাহলে সেটা আঙ্গুল দিয়ে বা কিছু দিয়ে সেটাকে উঠিয়ে দিলেই সেটা পবিত্র হয়ে যাবে এবং আমাদের দেশে এমন একটা জিনিস টানা আছে যে মানুষ যখন বীর্য স্খলন হয় বীর্যপাত যখন ঘটে তখন যেন সে নাপাক হয়ে গেল পুরো তার বিধান অপবিত্র কিন্তু তার শরীর কি অপবিত্র তার গায়ে গায়ে রাখলে নাপাক হয়ে যাবে না কখনোই না কখনোই না কোন কাপড় স্পর্শ করলে খাওয়া দাওয়া খাইলে যে রাস্তা দিয়ে চলবে সব অপবিত্র হয়ে যাবে এই যে ধরনের একটা আমাদের মধ্যে একটা মানে গলত একটা ভুল ধারণা এটা কিন্তু মোটেই ঠিক না বরং অপবিত্র হয়ে যাওয়ার কারণে বীর্যপাতের জন্যেই যে আপনার প্রতি গোসল ফরজ হয়েছে এমন কথা কি নাকি আপনার এই যে বীর্য যখন পাত হয় এই বীর্যটা সমস্ত শরীর থেকে রক্তর নির্যাস হয়ে এটা বের হয় আর এটা না করলে শরীরে একটা দুর্গন্ধ হয় এবং শরীর যেহেতু হিট হয় গরম হয়ে যায় এই জন্য এই গোসল অত্যন্ত মুফিদ এবং উপকারী রাসুল্লাহ সাল্লামের যে আমল আমরা দেখতে পাচ্ছি বা সাহাবাদের থেকে যে আমল আমরা পাই তার দ্বারা এই প্রমাণ হয় যে তারা এটাকে অপবিত্র মনে করতেন না এছাড়া আরো মহিলাদের রক্তের হুকুমকে আমরা জেনেছি কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও জেনেছি আরো আমরা জেনেছি যে গাধার গোস্ত এটা হারাম এটা অপবিত্র এভাবে আমরা জেনেছি যে কিভাবে আমরা এই নাপাক বস্তুগুলিকে দূর করব এটা আমাদের মনে রাখতে হবে এইভাবে বেশ কিছু আমরা মাসলা মাসাইল বিধান জেনে ফেলেছি এবার আমরা চতুর্থ অধ্যায়ে চলে এসেছি ইমাম ইবন হাজার আসকান রহমতুল্লাহ আলাই বলেন বাবুল ওজো পানি কত প্রকার কি আমরা জেনেছি এই পানি ব্যবহারের জন্য পাত্র কি আমরা জেনে ফেলেছি নাপাক বস্তু কি কি কত প্রকার আমরা একটা আইডিয়া পেয়ে গেছি এবার আমাদের উজুর মাধ্যমে বা গোসলের মাধ্যমে এই অপবিত্রতা অপবিত্র বস্তু পানি দিয়ে দূর করব পানি দিয়ে আমরা উজু করব পানি দিয়ে আমরা গোসল করব না পাইলে আমরা মাটি ব্যবহার করব এইভাবে ধারাবাহিক আলোচনা ইমাম ইবনা হাজার আসকান রহমতুল্লাহ আলাই চমৎকার করে সংক্ষিপ্ত ভাবে আমাদের কাছে সাজিয়ে দিয়েছেন এবার আমরা হাদিস পড়িনি আন আবি হুরাইরা রাজি আল্লাহ আনহু عن رسول الله صلى الله عليه وسلم أنه قال لولا أن أشك على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء أخرجه مالك وأحمد والنسائي وصح ابن خزيمة وذكره البخاري تعليقا চতুর্থ অধ্যায় উজুর অধ্যায় উজু শর্ত নামাজ পড়ার জন্য উজু শর্ত কাবাঘর তফের জন্য উজু এটা প্রয়োজন হয় মানুষ যখন মানুষের দুইটা অবস্থা নাপাকের ক্ষেত্রে নাপাকি যেমন নাপাকি বস্তু আমরা তিন প্রকার বলেছিলাম কঠিন মধ্যম হালকা মানুষ যে অপবিত্র হয়ে যায় এই অপবিত্র অবস্থাটাও দুইটা একটা বড় অপবিত্র অবস্থা একটা ছোট অপবিত্র অবস্থা ছোট অপবিত্র কি কি দ্বারা হয় যা পবিত্র হওয়ার জন্য উজুই যথেষ্ট আর কি কি দ্বারা বড় অপবিত্র হয় যার জন্য অবশ্যই গোসল জরুরি এবার আমরা যেহেতু উজুর মাধ্যমে আমাদের ছোট অপবিত্রতাকে দূর করতে পারি তাহলে আসুন হাদিসের আলোকে আমরা উজুর নিয়মটা আমরা জেনে নিই আল্লাহ রব্বুল্লাহ আরামিন সুরা মায়েদা ইরশাদ করছেন যখন তোমরা নামাজ সালাত আদের ইচ্ছা পোষণ করবে তখন তোমাদের চেহারাটাকে ধুয়ে নাও তোমাদের হাতটাকে কোনোই পর্যন্ত ধুয়ে নাও তোমাদের মাথাটাকে মাসেহ করে নাও তোমাদের পা দুইটিকে ধৌত করে নাও টাকলু পর্যন্ত এটা উজুর চারটি ফরজ কোরআনের মধ্যে মহানব্বুল আরামিন তরতিব সহকারে বলে দিয়েছেন প্রথমে মুখমন্ডল ধৌত করা এরপরে দুই হাত কনের পর্যন্ত ধৌত করা এরপরে পানি নিয়ে মাথা মাসে করা এরপরে দুই পা টাকনো পর্যন্ত ধৌত করা এছাড়া উজুর কিছু সুন্নত রয়েছে মোস্তাহাব রয়েছে এগুলি সবগুলি আমরা বিস্তারিত জানব মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাদিসের আলোকে তাই প্রথম হাদিসটি ইমাম ইবনা হাজার আসকান রহমতুল্লাহ আলাই আবু হরে রাজি আল্লাহ থেকে বর্ণনা করে বলেন যে আল্লাহ নবী আলিসালাম বলেছেন আন মা কুল্লি উদো আমি যদি আমার উম্মতের প্রতি কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক উজুর সময় তাদের মিসওয়াক করার জন্য আমি নির্দেশ করে দিতাম তাহলে বুঝা গেল উজুর পূর্বে মিসওয়াক করা একটি সুন্নত আল্লাহ নবী আলাইসালাম তার উম্মতের প্রতি এত দয়াশীল ছিলেন এত তিনি রহমাতুল্লাহ আরামিন ছিলেন এতই তাদের ব্যাপারে সজাগ ছিলেন যে ছোট্ট একটা মিসওয়াক করার কাজ আল্লাহ নবী আলি সালাম তিনি ভারী মনে করার ফলে এটাকে অজীব পর্যায় করে দেন নাই বরং সুন্নত পর্যায়ে রেখে দিয়েছেন এই মেসওয়াক করাটা উজুর পূর্বে বাড়িতে প্রবেশ করে মেসওয়াক করা কোরআন তেলাওয়াত আগে মেসওয়াক করা এই ধরনের কিছু মোস্তাহাব মেসক করার সময় রয়েছে যখন মুখের পরিবর্তন হয় গন্ধ এসে যায় তখনও এই মেসোয়াক ব্যবহার করা এইভাবে মেসোয়াকের ব্যবহারের বিভিন্ন অবস্থা এবং সময়ের কিছু নিয়ম রয়েছে বন্ধুগণ আল্লাহ নবী আলিসালাম রাহমাতুল্লাহ আলমিন আমাদের জন্য কিছুই কঠিন করে দেন নাই সে মেসোয়া একটা সাধারণ বিষয় এটাকে ভারী মনে করে অজীব করে দেন নাই বরং সেটাকে সুন্নত প্রস্তাব পর্যায়ে রেখে দিয়েছেন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অজীব না হলেও প্রত্যেক উজুর আগে মেসুয়াক করে নেওয়া এটা একটা সুন্নত কোন কোন বর্ণায় আছে ইন্দা কুল্লি সলাহ প্রত্যেক নামাজের সময় এজন্য কোন কোন ইমামগুন বলেছেন যে এক বর্ণায় আছে প্রত্যেক উজুর সময় অন্য বর্ণে আছে প্রত্যেক নামাজের সময় কেউ কেউ বলেছেন উজুর সময় আগে তো করবেন নামাজের সময়ও যদি কেউ মিসওয়াকটা ডানে বামে একটু করে মুখের মধ্যে ফিরিয়ে নেয় তাহলে তার সুন্নত একটা আদা হবে এই জন্যে প্রত্যেক উজুর সময় এ হাদিস তো আমল করা আমাদের জন্য কোনো কঠিন না নামাজের সময় যদি কেউ শুধু মিশ্রকটা মুখের মধ্যে বলিয়ে নেয় তাহলে বা ফিরিয়ে নেয় বা ঘুষে নেয় একটু তাহলে একটা হয়তো সুন্নত আমল হতে পারে এক্ষেত্রে যারা আমল করবেন তাদেরকে যেমন আমরা ভালা বোলা বলবো না আর যারা করবেন না তাদেরকে আমরা বাধ্য করার চেষ্টা করব না এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক ইমাম আহমদ বিল হাম্বাল ইমাম নাসাই এবং সহি ইবনে খোজাইমাতে ইবনে খোজাইমা সহি বলেছেন এবং ইমাম বুখারি তালিক ভাবে এই হাদিসটিকে বর্ণনা করেছেন তালিক মানে এর সনদ কে হজফ করে দিয়ে বিলুপ্ত করে দিয়ে শুধুমাত্র হাদিসের অংশটুকু বর্ণনা করেছেন বন্ধুগণ এই হাদিসটি নিঃসন্দেহ সহি হাদিস এটা আমরা আমল করার চেষ্টা করব এক্ষেত্রে যদি কেউ মিশ্রক না থাকে তাহলে ব্রাশ ব্যবহার করা ব্রাশ হোক কারণ এটা উদ্দেশ্য পরিষ্কার করা এক্ষেত্রে যদি কিছুই না থাকে কমপক্ষে আঙ্গুল আমরা আঙ্গুল দিয়েও যদি আমরা কি করি পরিষ্কার করে নি সেটাও আমাদের জন্য কি হবে আপনার এই পরিষ্কারের একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ নবী আলিসাল্লাম এত বেশি মেসওয়াক করতেন যে তার মাড়িগুলি ক্ষয় হয়ে যেত কারণ তিনি আল্লাহ নবী আলিসাল্লাম জিবরিল তার কাছে আসতেন এবং তিনি তার সঙ্গে কথা বলতেন এই জন্য বেশি বেশি তিনি কি করতেন মেসওয়াক করতেন বাড়িতে প্রবেশ করে মেসওয়াক করতেন এই জন্যে আমরা মেসওয়াকের সুন্দরটিকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব এবং এছাড়া মেসওয়াকের মাধ্যমে অনেক ফায়দা উপকার রয়েছে মহান রব্বুল আলমিন আমাদেরকে তার হাবিব রাসুল সাল্লামের অমীয় হাদিস শোনার এবং শোনানোর তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত